ইবনু আব্বাস রদিল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন লিয়ানকারী দম্পতিদ্বয় সম্পর্কে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এর সম্মুখে আলোচনা হচ্ছিল ইতোমধ্যে আসিম ইবনু আদি রদিল্লাহ তালাহ এ ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করে চলে গেলেন এরপর তার গোত্রের এক লোক তার কাছে এসে জানালো যে সে তার স্ত্রীর সঙ্গে এক লোককে পেয়েছে আসিম বললেন অযথা জিজ্ঞাসাবাদের দরুনই আমি এ বিপদে পড়লাম এরপর তিনি তাকে নিয়ে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এর কাছে গেলেন এবং যে লোকটিকে সে তার স্ত্রীর সঙ্গে পেয়েছে তার সম্পর্কে নবী সাল্লাহ সাল্লামকে জানালেন অভিযোগকারী ছিলেন হলদে শীর্ণকায় ও সোজা চুল বিশিষ্ট আর তার স্ত্রীর কাছে পাওয়া লোকটি ছিল মোটা ধরনের স্থূলকায় ও খুব কোকড়ানো চুল বিশিষ্ট তখন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন হে আল্লাহ আপনি সত্য প্রকাশ করে দিন তারপর ওই মহিলা ওই লোকটির আকৃতির একটি সন্তান জন্ম দেয় যাকে তার স্বামী তার সঙ্গে পেয়েছে বলে উল্লেখ করেছিলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম উভয়কেই লিয়ান করলেন এক ব্যক্তি ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্নকে সেই মজলিসে জিজ্ঞেস করল ওই মহিলা সম্বন্ধে কি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছিলেন আমি যদি বিনা প্রমাণে কাউকে রজম করতাম তাহলে একে রজম করতাম ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন বলেন না সে ছিল অন্য এক মহিলা সে মুসলিম সমাজে প্রকাশ্যে ব্যবিচারে লিপ্ত থাকত